হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর আদেশ পালনার্থে তার স্ত্রী ও নিষ্পাপ শিশুপুত্রকে একটি অনাবাদ ও শুষ্ক উপত্যকায় রেখে গিয়েছিলেন সেই স্থানটি বর্তমানে মক্কা মোয়াজ্জামা রূপে এক সুদীর্ঘ সুপ্রশস্ত ও জনবহুল শহরে পরিণত হয়েছে যখন হজরত হাজেরা আলী হাসালাম পানির সন্ধানে ব্যাকুল হলেন এবং তার শিশুপুত্র ক্ষুধা ও তৃষ্ণায় কাঁপতে শুরু করল তখনই আল্লাহ তালা তার পিপাসা মিটানোর জন্য জমজমের এই পবিত্র প্রস্রবণ জারি করে দিলেন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আল্লাহ তালা একজন ফেরেস্তা নিয়োগ করলেন যিনি তার আদেশেই প্রস্তরময় ভূমি থেকে এই জলপ্রবাহ উচ্ছাদিত করলেন আল্লাহ তালা এই পানিতে খাদ্যের অভাব পূরণীয় উপকরণ রেখে দিলেন হাফিজ ইবনি হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এ থেকে বোঝা যায় হজরত হাজারা আলাই হাসালাম আবি জমজমকে খাদ্য হিসেবেই ব্যবহার করতেন যা তার ক্ষুধা ও পিপাসা উভয় প্রয়োজন মিটানোর জন্য যথেষ্ট ছিল শুরু থেকেই পানি ছিল বরকতপূর্ণ ও স্বাস্থ্যকর তবে এতে আরও বেশি বরকতযুক্ত হয় যখন সাকিয়ে কাউসার আবে কাউসার বন্টনকারী হজর নবী সাল্লাহ আলী ওসাল্লাম এ কূপে কুলি করলেন হজর আবদুল্লাহ ইবনে আব্বাস আদি আল্লাহ তালানহু বর্ণনা করেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম জমজম কূপের কাছে আসলেন আমি কূপ থেকে এক বালতি জমজম উঠালাম রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তা থেকে তৃপ্তি ভরে পান করলেন অতঃপর তিনি বালতিতে কুলি করেন এবং আমি তা পুনরায় কূপে ঠেলে দিলাম এভাবেই জমজম পানির মাধ্যমে কেয়ামত পর্যন্ত উম্মতের লোকেরা নবী সাল্লাহ আলী হোসাল্লামের মুখে লালা মোবারকের বরকত অর্জন করতে থাকবে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের লালা মোবারকের মাধ্যমে কয়েকটি মজিজা তার জীবদ্দশাই প্রকাশ পেয়েছিল হাদিস গ্রন্থে বিবৃত হয়েছে খাইবার যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ তালহুর চোখে সমস্যা হয়েছিল নবী সাল্লাহ আলী হোসাল্লাম তার চোখে নিজের মুখে লালা মুবারক লাগিয়ে দোয়া করে দিলেন সাথে সাথে তার চোখের সমস্যা দূর হয়ে গেল যেন পূর্বে কোনো সমস্যাই ছিল না মুসলিম শরীফে হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালানহুর ইসলাম গ্রহণের পূর্ণ ঘটনা বিবৃত হয়েছে তাতে রয়েছে যে তিনি প্রায় এক মাস পর্যন্ত শুধু জমজম খেয়েই অতিবাহিত করেছিলেন তিনি বলেন আমার কাছে আবে জমজম ছাড়া আর কিছুই ছিল না তাই শুধু জমজম পান করতে থাকলাম এতেই আমি পূর্ণ সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে গেলাম কোনো দুর্বলতা অনুভূত হয়নি যখন তিনি নবীজির কাছে বিবরণ দিলেন তখন নবীজি বললেন ইন্নাহা মুবারকা ইন্নাহা তো আমিন এটি বরকতপূর্ণ পানি এতে খাদ্যের অভাব পূরণের উপকরণ রয়েছে জমজম যে উদ্দেশ্যেই পান করা হয় আল্লাহ তালা তা পূরণ করেন হজরত জাবির আদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মা উ জমজম লিমা সুরিবালাহু যে নিয়তেই জমজম পান করা হয় তাই পূর্ণ হয় হজরত ইবনে আব্বাস আল্লাহ সূত্রে মুস্তাদাকে হাকেমে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন তোমরা কোনো অসুস্থতা থেকে শিফা লাভের নিয়তে জমজম পান করো তাহলে আল্লাহ তালা তোমাদের শিফা দান করবেন যদি কোনো অনিষ্ট থেকে মুক্তির জন্য পান করো তবে অনিষ্ট থেকে মুক্তি লাভ করবে এবং যদি পিপাসা নিবারণের জন্য পান করো তাহলে আল্লাহ তালা তোমাদের পিপাসা নিবারণ করবেন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ হু থেকে অপর বর্ণনায় রয়েছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন খৈরু মা ইন আলা ওয়াজহিল আর্দি মা উজমজম ফিহি তো আমি ওয়াশিফা উসকুম ভূপৃষ্ঠের সর্বোত্তম পানি হল জমজম এতে ক্ষুধার্তের জন্য রয়েছে খাদ্যের উপকরণ এবং পীড়িতের জন্য রয়েছে রোগ নিরাময় জমজমকূপ পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূখণ্ডে এবং দুনিয়ার সবচেয়ে বরকতময় স্থানে প্রবাহিত হজ ওমরা পালনকারী এবং সাধারণ ইবাদতে নিরত সকল লোকদের জন্যই বাইতুল্লার নিকটবর্তী স্থানে আল্লাহ তালা এ কূপ সৃষ্টি করেছেন এতেই জমজমের বরকত কিছুটা অনুমান করা যায় যদিও পুরোটা অনুধাবন করা সম্ভব নয় ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আরে বলেন আমি এমন লোকদেরও সাক্ষাৎ পেয়েছি যারা অর্ধ মাস ব্যাপী শুধু জমজমকেই খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করেছে কিন্তু এ সময়ের মধ্যে তাদের ক্ষুধার অনুভূতি হয়নি তারা অন্যান্য লোকদের সাথে তাওয়াফও করেছেন যতদিন জমজম থাকবে ততদিন এর সমুদয় বৈশিষ্ট্যও থাকবে যেই না আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হল যে জমজম মানুষের দেহের প্রতিটি অংশের জন্য নেহাত উপকারী তখনই অনেক দুর্বল ইমানদারেরাও তা গুরুত্বের সাথে পান করতে শুরু করেছে অথচ একজন মুমিনের জন্য শুধু মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাণী যথেষ্ট হওয়া উচিত ছিল তিনি তো সেই পবিত্র সত্তা যার জবান থেকে সত্য বই আর কিছুই নিঃসৃত হয় না যার সংবাদের সত্যতায় তার নিকৃষ্টতম দুশ্মনেরও বিশ্বাস ছিল যে তিনি যা বলেন তা সত্য ও যথার্থ বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনুসন্ধান এবং বৈজ্ঞানিক গবেষণা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সত্যতা ও নবুয়কে আরও স্পষ্ট করে দিয়েছে জমজম পীড়িতের জন্য রোগ নিরামক ক্ষুধার্তের জন্য খাদ্য এবং তৃষ্ণার্তের জন্য উত্তম পানীয় এ বরকতময় পানি যার মিলে যায় তার উচিত তার সুস্থতার নিয়ামত লাভের নিয়তে পান করা বিশেষত জমজম পান করার সময় ইমানের সাথে মৃত্যুর দোয়া করা কেননা ইমানের সাথে মৃত্যুর উপরই নির্ভর করে পরকালীন চিরমুক্তি